আবু হুরেরা হ্রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বিকালের কোনো এক সালাতে দু রাকাত আদায় করে সালাম ফিরালেন মোহাম্মদ রহমতুল্লা আলহী বলেন আমার প্রবল ধারণা তা ছিল আসরের সালাত অতপর মসজিদের একটি কাষ্ঠখণ্ডের নিকট গিয়ে দাঁড়ালেন এবং তার উপর হাত রাখলেন মুসল্লিগণের ভেতর সামনের দিকে আবু বকর রদিল্লাহ তালাহু ও উমর রদিল্লাহ তালাহুও ছিলেন তারা উভয়ে তার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলেন হুরাকারী মুসল্লিগণ বেরিয়ে পড়লেন তারা বলাবলি করতে লাগলেন সালাদ কি কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু এক ব্যক্তি যাকে নাবি সাল্লাহ আলাইসাল্লাম জুল ইয়াদাইন বলে ডাকতেন জিজ্ঞেস করলেন আপনি কি ভুলে গেছেন নাকি সালাদ কমিয়ে দেওয়া হয়েছে তিনি বললেন আমি ভুলেনি আর সালাদ কমও করা হয়নি তখন তাকে বলা হলো যে আপনি ভুলে গেছেন তখন তিনি দু রাকাত সালাত আদায় করে সালাম ফেরালেন অতপর তাকবির বলে সাজদা করলেন স্বাভাবিক সাজদার ন্যায় বা তার চেয়ে দীর্ঘ অতপর মাথা উঠিয়ে আবার তাকবির বলে মাথা রাখলেন অর্থাৎ তাকবির বলে সাজদায় গিয়ে স্বাভাবিক সাজদার মতো অথবা তার চেয়ে দীর্ঘ সাজদা করলেন অতপর মাথা উঠিয়ে তাকবীর বললেন